The concept of jihad. Who are terrorists? Who marry more than one wife. They're labeled as terrorists, fundamentalists, who spread the religion with the sword. These few misconceptions at the back of the mind will prevent them from accepting the beauty of Islam. দ্বিতীয়ত ইসলাম সম্পর্কে যে বড় ভুল ধারণা আছে তা হচ্ছে জিহাদ শব্দটার ব্যাপারে এটা শুধু অমুসলিমদের মধ্যেই নয় এমনকি এই ধারণাটা রয়েছে মুসলিমদের মধ্যেও মুসলিম অমুসলিম উভয়ই মনে করে যে কোনো যুদ্ধ যে কোনো কারণে যে কোনো মুসলিম করলে হোক তা ব্যক্তিগত স্বার্থ হোক সম্পত্তির জন্য অথবা হোক এলাকার জন্য অথবা ভাষার জন্য তাকে বলা হয় জিহাদ যে কোনো যুদ্ধ যে কোনো কারণে যে কোনো মুসলিম করলে হোক ব্যক্তিগত স্বার্থ সম্পত্তি সুনাম এলাকা সেটা আসলে জিহাদ না জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে যার মানে চেষ্টা করা যার মানে সংগ্রাম করা ইসলামের দৃষ্টিতে এর মানে চেষ্টা ও সংগ্রাম করা কারো নিজের মন্দ প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদের আরও একটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা সংগ্রাম করা জিহাদের আরও মানে যুদ্ধক্ষেত্রে প্রতিরোধ করতে চেষ্টা ও সংগ্রাম করা জিহাদ অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধকেও বোঝায় জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা ও সংগ্রাম করা যেমন ধরেন যদি কোনো ছাত্র পরীক্ষায় পাশের জন্য চেষ্টা সংগ্রাম করে থাকে আরবিতে আমরা বলি সে জিহাদ করছে সুতরাং জিহাদের মূল অর্থ চেষ্টা সংগ্রাম করা অধিকাংশ মানুষের মুসলিম বা অমুসলিম যাই হোক না কেন উভয়ের একটা ভুল ধারণা আছে যে জিহাদ হচ্ছে ইসলামের যুদ্ধ শুধু মুসলিমরাই এটা করতে পারে কোরআনে অনেক আয়াত আছে যা বলছে যে অমুসলিমরাও জিহাদ করে কোরআনে আল্লাহ বলেন সুরালুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর চোদ্দ আমি মানুষকে তার বাবা মার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছি তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে থাকে এটা বলছে সকল মানুষকে বাবা মার প্রতি সদয় হতে হবে বিশেষ করে মায়ের প্রতি এর পরের আয়াতেই সুরলুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর পনেরো কিন্তু যদি তোমার বাবা মা জিহাদ করে চেষ্টা সংগ্রাম করে আল্লাহ তালার সাথে অন্য কাউকে অংশীদার করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাদের কথা মানবে না তবে তাদের সাথে সদয় ও সদ্ভাবে বসবাস করো এখানে কোরআন বলছে যখন অমুসলিম বাবা মা সন্তানকে জোর করে শির করতে অর্থাৎ সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সোহানতালা ব্যতীত অন্যের ইবাদত করতে তাদের মান্য করবে না তবুও তাদের সাথে সদয় ও সদ্ভাবে বসবাস করো কোরআনে এই কথা আবারও আছে সুরান কাবুত অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর আট বাবা মার প্রতি সদয় ব্যবহার করতে মানুষকে নির্দেশ দিয়েছি কিন্তু যদি তোমার বাবা মা জিহাদ করে চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ সামান্যতালা ব্যতীত অন্য কারো ইবাদত করতে তখন তাদের মান্য করবে না তবে তাদের সাথে সদয় ও সদ্ভাবে বসবাস করো কোরআন বলছে সুরনিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর ছিয়াত্তর বিশ্বাসীরা আল্লাহ সামান্যতালার পথে যুদ্ধ করে আর অবিশ্বাসীরা শয়তানের পথে যুদ্ধ করে থাকে এখানে কোরআন জিহাদ ফি সাবিল্লার কথা বলছে যেটা সঠিক অন্যটা জিহাদ ফি সাবিল শয়তান শয়তানের পথে যুদ্ধ করাকে জিহাদ ফিসাবিলি শয়তান বলা হয় বিভিন্ন প্রকারের জিহাদ আছে কিন্তু শুধু জিহাদ বলা হলে এটা নিশ্চিতভাবে অধিকাংশ ক্ষেত্রে জিহাদ ফিসাবিল্লা নির্দিষ্ট করা না হলে অন্যথায় এটা বোঝা যায় যখন কোনো মুসলিম জিহাদ শব্দটা ব্যবহার করে বোঝা যায় এটা জিহাদ ফিসাবিল্লা যদি না প্রসঙ্গ অনুযায়ী এটাকে নির্দিষ্ট করা হয় জিহাদ শব্দটা সম্পর্কে আরেকটা ভুল ধারণা হচ্ছে শুধু অমুসলিমরাই নয় বরং তথাকথিত মুসলিম পণ্ডিতরাও এটাকে ভাষান্তর করে থাকে পবিত্র যুদ্ধ এই পবিত্র যুদ্ধ শব্দটা ব্যবহৃত হয়েছিল ক্রুসেটদের বোঝাতে খ্রিস্টানরা ধর্মের নামে হাজারো নিরাপরাধ মানুষকে হত্যা করেছিল তাদের ওই যুদ্ধকে পবিত্র যুদ্ধ বলা হতো বর্তমানে এই শব্দটা দিয়ে বোঝায় জিহাদ যখন কোনো প্রাচ্যবেদ ব্যবহার করেন জিহাদকে পবিত্র যুদ্ধ দুর্ভাগ্যবশত কিছু তথাকথিত মুসলিম পণ্ডিত জিহাদকে পবিত্র যুদ্ধরূপে ভাষান্তর করে থাকেন আরবিতে পবিত্র যুদ্ধ শব্দটা হলো হারবুম মুকাদ্দাসা এই হারবুম মুকাদ্দাসা কোরআনের কোথাও পাওয়া যাবে না এমনকি রাসুল সাল্লা সাল্লামের হাদিসেও এটা কোথাও পাওয়া যায় না জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা ও সংগ্রাম করা আমরা কি করব আমাদের কুপ্রবৃত্তির বিরুদ্ধে চেষ্টা ও সংগ্রাম করব। আমরা চেষ্টা ও সংগ্রাম করে যাব আল্লাহ সুবাহর পথে আমাদের চেষ্টা ও সংগ্রাম করা উচিত কোরআনে আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে আর আমার মতে দাওয়া হচ্ছে বর্তমানে জিহাদের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র ইসলামের বাড়ি পৌঁছে দেয়া তাদের কাছে যাদের এ ব্যাপারে কোনো জ্ঞান নেই তৃতীয়ত ইসলামের ব্যাপারে যে ভুল ধারণা বর্তমানে তাহলে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়েছিল ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এটা আমরা আরবি শব্দ সিলম থেকেও উদ্ভূত যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা সংক্ষেপে ইসলাম মানে সর্বশক্তিমান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা ইসলাম তরবারির মাধ্যমে প্রচারিত হয়েছিল এটাকে ভাষান্তর করলে তরবারি দ্বারা শান্তি প্রচার হয়েছিল এটা বরং স্ববিরোধী হচ্ছে তরবারি দ্বারা শান্তি প্রচারিত হয়েছিল যদি ভালো করে দেখেন বিশ্বের প্রত্যেকটা দেশেই পুলিশ বিভাগ আছে এই পুলিশ মাঝে মধ্যে শক্তি প্রয়োগ করে থাকে সমাজ বিরোধী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দেশে শান্তি বজায় রাখার জন্য এই পুলিশ বাহিনীর দায়িত্ব হচ্ছে সমাজবিরোধী দুষ্কৃতিকারীর বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা দেশে যেন শান্তি বিরাজ করে একইভাবে ইসলামও এটা শান্তির ধর্ম এমন ধর্ম যা শান্তি প্রচার করে কিন্তু সর্বশেষ উপায় হিসেবে যদি কোনো সমাজবিরোধী দুষ্কৃতিকারী থাকে যারা দেশে অরাজকতা করতে চেষ্টা করে যদি দেশের ক্ষতি করতে চায় তবে শান্তি বজায় রাখতে সর্বশেষ উপায় হিসেবে শক্তি প্রয়োগ করা যেতে পারে আর তরবারি দ্বারা ইসলাম প্রচারিত হয়েছিল এই অভিযোগের উত্তরটা ডি লেসি ওলেরি নামে একজন বিখ্যাত ঐতিহাসিক খুব সুন্দরভাবে দিয়েছেন তার বইয়ে Islam at the cross road অষ্টম পৃষ্ঠায় তিনি লিখেছেন ইতিহাসে এটা প্রমাণ করে যে উগ্র মুসলিমরা সমগ্র বিশ্বব্যাপী তরবারির জোরে ইসলাম চাপিয়ে দিয়েছে এটা অন্যতম একটা আষাঢ়ে গল্প উদ্ভট ও অবাস্তব কাহিনী যা বিশ্বাসযোগ্য নয় উগ্র মুসলিমরা সমগ্র বিশ্বব্যাপী তরবারির জোরে ইসলাম প্রচার করেছে এটা একটা আষাঢ়ে গল্প উদ্ভট ও অবাস্তব কাহিনী যা ঐতিহাসিকরা বারবার বলেছেন আমরা মুসলিমরা স্পেনকে আটশো বছর শাসন করেছি পরবর্তীতে ক্রুসেডরা এসে মুসলিমদের তাড়িয়ে দেয় একজন মুসলিমও ছিল না যে প্রকাশ আজান দিতে পারত আর আমরা মুসলিমরাই আরব ভূমিকে শাসন করছি চোদ্দশো বছর ধরে ব্রিটিশরা কয়েক বছর ছিল কয়েক বছর ফরাসিরাও ছিল সর্বোপরি আমরা এখন পর্যন্ত আরব ভূমির প্রধান হয়ে গত চোদ্দশো বছর শাসন করছি এমনকি আজও আরবের চোদ্দ মিলিয়নের বেশি আরব আছে যারা কপটিক খ্রিস্টান কপটিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান আর এই চোদ্দ মিলিয়ন আরব কপটিক খ্রিস্টান তারাই শাহাদা দিচ্ছে সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়নি আমরা মুসলিমরা ভারত শাসন করেছে এক হাজার বছরেরও বেশি আর বর্তমানে আশি ভাগের বেশি ভারতীয়রা হচ্ছে অমুসলিম ভারতের এই আশি ভাগের বেশি অমুসলিম সাহায্য দিচ্ছে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়নি যদি চাইতাম তাহলে প্রত্যেক অমুসলিমকে তরবারির জন্য ইসলাম গ্রহণ করতে বাধ্য করা যেত তা আমরা করিনি ইসলাম এটা করার অনুমতি দেয় না এই আশি ভাগের উপরে ভারতের আশি মিলিয়ন অমুসলিম তারা সাক্ষ্য দিচ্ছে সাহায্য দিচ্ছে যে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়নি বর্তমানে যে দেশে সবচেয়ে বেশি মুসলিম আছে সেটা ইন্দোনেশিয়া দুইশো মিলিয়নেরও বেশি মুসলিম কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়ায় গিয়েছিল মালয়েশিয়ায় গিয়েছিল যেখানে পঞ্চাশ ভাগেরও বেশি মুসলিম আছে আফ্রিকার পূর্ব উপকূলে কোন মুসলিম আর্মি গিয়েছিল কোন তরবারি এটা বুদ্ধির তরবারি থমাস কার্লাইল বিখ্যাত ঐতিহাসিক তার বই হিরোজান হিরো ওয়ার্শিপে লিখেছেন তার মতে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন এক নম্বর তাই তরবারি পেতে হবে সেই তরবারি পাবেন কোথায় প্রথমে প্রত্যেক মতাদর্শ একজন ব্যক্তির মাথায় আসে আর যদি শুধু একজনও তা বিশ্বাস করে তবে সে তরবারি নিয়ে প্রচার করা আপনি শুরু করে দেন প্রথমে তরবারি খুঁজতে হবে থমাস কার্লাইল বুদ্ধির তরবারির কথা বলেছেন যেমন করোনা আল্লাহ বলেছেন সুরানাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর একশো পঁচিশ আমার বক্তব্যের শুরুতে আয়াতটা বলেছি আল্লাহ বলেন মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের যুক্তি দেখাও তাদের সাথে তর্ক করো সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায় একটা প্রবন্ধ ছিল উনিশশো সালে রিডার্স ডাইজেস্ট পত্রিকায় সেটা ছাপা হয়েছিল দ্য প্লেন ট্রুথ ম্যাগাজিনে ছাপা হয়েছিল এটাতে পঞ্চাশ বছরে প্রধান ধর্মগুলোর অনুসারী বৃদ্ধির পরিসংখ্যান ছেপেছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আর সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল ইসলামের অনুসারী দুইশো খ্রিস্টান ধর্ম মাত্র সাতচল্লিশ পার্সেন্ট একটা প্রশ্ন করছি উনিশশো সাল থেকে উনিশশো এই দীর্ঘ পঞ্চাশ বছরের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল যা অমুসলিমদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে কোন যুদ্ধ বর্তমানে আমেরিকায় দ্রুত প্রসার লাভকারী ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপে দ্রুত প্রসার লাভকারী ধর্ম হচ্ছে ইসলাম আমি জিজ্ঞেস করছি কে এই সব মার্কিনীদের তরবারির জোরে ইসলাম গ্রহণে বাধ্য করছে কে ইউরোপিয়ানদের ব্রিটিশদের তরবারির জোরে ইসলাম গ্রহণে বাধ্য করছে আমরা জানি মিডিয়া সময় বলে যে ইসলাম নারীদের অবমূল্যায়ন করে এটা কি জানেন ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে হোক আমেরিকায় বা ইউরোপে অথবা বিশ্বের যে কোনো প্রান্তে দুই তৃতীয়াংশ নারী ইসলাম যদি নারীদের অবমূল্যায়ন করে তাহলে মার্কিন নারীরা কেন ইসলাম গ্রহণ করবে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 আয়াত নম্বর চুয়ান্ন তারা চক্রান্ত করেছিল আল্লাহ কৌশল করেছিলেন নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ সালমান রুশদি সে এই দেশের নাগরিক জন্ম আমার শহরে বোম্বেতে পরে এই দেশের নাগরিক ইসলামের বিরুদ্ধে সে লিখেছিল স্যাটানিক ভার্সেস আমাদের নবীজির বিরুদ্ধে কর্মটা খারাপ প্রতিবাদ করতে হবে ফলাফল স্যাটানিক ভার্সেস কি তা অনেক অমুসলিমে জানতে চেয়েছে তারা কোরআন পড়েছে এবং তাদের অনেকে ইসলাম গ্রহণ করেছে উদ্দেশ্য ছিল খারাপ কর্মটা ছিল খারাপ কিন্তু ফলাফল ওয়াল্লাহ খারুল মাকরিন আল্লাহ কৌশলদের শ্রেষ্ঠ এগারোই সেপ্টেম্বরে যা ঘটেছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচ হাজারের বেশি নিরপরাধ মানুষ মারা গিয়েছিল এটা অন্যায় প্রতিবাদ করতে হবে মিডিয়া ঝুঁকে পড়েছিল মুসলিমদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ আপনারা জানেন না যে এটা কি ধর্ম ইউএসএতে বিক্রির শীর্ষে উঠেছে কোরআন এক রিপোর্ট অনুযায়ী নয় মাস থেকে দশ মাসের মধ্যে চৌত্রিশ হাজারের বেশি মার্কিন ইসলাম গ্রহণ করেছে ইউহান্ডেডলি তথ্য অনুযায়ী দশ মাসের মধ্যে ইউরোপে বাইশ হাজার ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে সাধারণত এটা উল্টো হওয়ার কথা ছিল দাওয়া কমে যেত আলহামদুলিল্লাহ মিডিয়া যতই ইসলামকে দমন করতে ক্ষতি করতে চাইছে আলহামদুলিল্লাহ তাদের চক্রান্ত নস্বাত হচ্ছে আলহামদুলিল্লাহ মুসলিমদের কণ্ঠিত হওয়া উচিত নয় উচিত সত্য প্রকাশ করা সত্য অবিচল থাকা আমাদের উচিত শান্তির ধর্ম প্রচার করা আল্লাহ প্রতিজ্ঞা করেছেন সব মিলিয়ে তিনটারও বেশি জায়গায় আল্লাহ বলেন সুরসাফ অধ্যায় একষট্টি আয়াত নম্বর নয় সুরা তবা অধ্যায় নয় আয়াত নম্বর তেত্রিশ هو الذي أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়াত ও সত্য ধর্ম সহকারে যাতে করে সকল ধর্মের উপরে এটা বিজয়ী হয় সকল মতবাদের উপরে সকল জীবন বিধানের উপরে যদিও মুশরিকরা তা অপছন্দ করে আল্লাহ এটা আবারও বলেছেন সুরা ফাতাহ অধ্যায় নম্বর আটচল্লিশ আয়াত নম্বর আঠাশ হুয়াল্লাজি আরসালা রাসূল বিলুদা ওয়াদ্দিন হক লিউ জিরো আলাদ্দিনে কুল্লে ফাকাফাবিল্লাহি শাহিদা আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন হিদায়াত ও সত্য ধর্ম সহকারে যাতে করে সকল ধর্মের উপরে এটা বিজয়ী হতে পারে সকল মতবাদের উপরে আল্লাহ নিজেই তা যথেষ্ট দিনকে বিজয়ী করতে আল্লাহর আপনাকে আমাকে দরকার নেই আমরা তো আগাছা মাত্র আল্লাহর আপনাকে আমাকে কোনো দরকার নেই আল্লাহ নিজে যথেষ্ট আমাদেরকে আল্লাহর কোনো দরকার নেই তার রাসুলের রেখে যাওয়া কাজ করতে আল্লাহ শুধু আমাদের সুযোগ দিয়েছেন আপনারা কি মনে করেন যদি ইসলামের কথা না বলেন তাহলে ইসলাম প্রচার হবে না যদি মনে করেন ইসলাম প্রচার হচ্ছে কারণ আমরা দাওয়া দিচ্ছি এজন্য আমরা মুসলিমরা দায়িত্ব পালন করছি না যা কিছু হচ্ছে আল্লাহ করছেন এক্ষেত্রে আমাদের কোনো ক্রেডিট নেই কোনো ক্রেডিট নেই আমার মতে আমরা ইসলামের বাণী প্রচার করছি না আমরা সত্য বলতে মুখ খুলতে ভয় পাই তাই এই আয়াতগুলোতে আল্লাহ বলেছেন আপনাকে আমাকে ছাড়াই এই দিন বিজয়ী হবে আমরা তো আগাছা মাত্র তিনি আমাদের সুযোগ দিচ্ছেন রাসুলের কাজ করতে এবং রাসুলের পুরস্কার পেতে আর ডক্টর অ্যাডাম পিয়ারসনের উদ্ধৃতি দিয়ে আমি এই ভুল ধারণাটার উত্তর শেষ করব ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেছেন মানুষ ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা চলে যাবে আরবদের হাতে তারা এটা বুঝতে পারে না যে এই বোম পড়ে গেছে সেই দিন যেদিন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম জন্মগ্রহণ করেছিলেন মুসলিমদের জিজ্ঞাসিত চতুর্থ প্রশ্ন ইসলাম কেন পুরুষকে একের অধিক বিয়ের অনুমতি দেয় এগারোই সেপ্টেম্বরের আগে এক নম্বর প্রশ্ন ছিল এটা এখন তালিকার নিচে নেমে গেছে চার নম্বর প্রশ্ন তবুও আছে এটা শীর্ষ বিশের মধ্যেই এই পৃথিবীর বুকে কোরআন একমাত্র ধর্মীয় গ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো আর কোনো ধর্মগ্রন্থ নেই হোক Old Testament New Testament Bible Mahabharata Ramayana Bhagavad Gita Quran ছাড়া এই পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থ নেই যা বলে একটা বিয়ে করো যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন রামায়ণ রামের বাবা রাজা দশরথ তার একের বেশি স্ত্রী ছিল যদি মহাভারত পড়েন শ্রীকৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল চার দশ এক হাজার তার ষোলো হাজার একশো জন স্ত্রী ছিল শ্রীকৃষ্ণ যদি ষোলো হাজার একশো জন স্ত্রী থাকতে পারে তাহলে কেন মুসলিমদের চারজন থাকতে পারবে না বলেন যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন ইব্রাহিম আলাইসাল্লামের তিনজন স্ত্রী ছিল সালাইমান আলাইসাল্লামের সাতশো জন স্ত্রী ছিল ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থ অনুযায়ী আপনি যত ইচ্ছা তত নারীকে বিয়ে করতে পারেন কোনো সীমা নেই দশ বিশ হাজার দশ হাজার কোনো সীমা নেই পরে খ্রিস্টান গির্জা একটা নিয়ম করেছে যে খ্রিস্টানদের মাত্র একটা বিয়ে করতে হবে এবং ইহুদিদের প্রধান র্যাবাই গার্সাম্বেন ইয়াহুদা ফরমান জারি করেন নয়শো থেকে এক খ্রিস্টাব্দ পর্যন্ত এই ফরমান জারি করেন যে ইহুদিরা কেবল একটা বিয়ে করতে পারবে যদি ইহুদিদের বিভিন্ন সমাজ পর্যবেক্ষণ করে দেখেন যারা মুসলিমদের মাঝে বাস করে উনিশশো সাল পর্যন্ত তারা একের অধিক বিয়ে করে থাকত একইভাবে হিন্দু ধর্মগ্রন্থ খ্রিস্টান ধর্মগ্রন্থ ও ইহুদি ধর্মগ্রন্থ অনুযায়ী যত ইচ্ছা তত বিয়ে করতে পারে এমনকি হিন্দু ধর্মগ্রন্থ উনিশশো সালে ভারত সরকার একটা আইন করে যা হিন্দু বিশেষ বিবাহ আইন উনিশশো বলে পরিচিত এটা বলছে হিন্দুরা মাত্র একটা বিয়ে করতে পারে কিন্তু তাদের ধর্মগ্রন্থ যত ইচ্ছা তত বিয়ে করতে অনুমতি দিচ্ছে ইসলামে নারীর মর্যাদা বিষয়ে সরকারের একটা রিপোর্ট অনুযায়ী ছিষট্টি ও সাতষট্টি পৃষ্ঠায় বলা হয়েছে যে ভারতীয় মুসলিমদের মধ্যে বহুবিবাহের হার উনিশশো থেকে একষট্টি সাল পর্যন্ত ছিল শতকরা চার দশমিক তিন এক আর হিন্দুদের একই সময়ে অর্থাৎ ওই দশ বছরে ছিল শতকরা পাঁচ দশমিক শূন্য ছয় তাহলে হিন্দুরা বেশি মুসলিমদের চেয়ে শতকরা দশমিক সাত পাঁচ বা তিন চতুর্থাংশ যদিও ভারত সরকার এটা অনুমতি দেয়নি তারা মুসলিমদের চেয়ে বেশি বহুবিবাহ করে আসুন দেখি কোরআন কি বলছে কোরআন বলছে নিসা অধ্যায় নম্বর চার আয়াত তিন বিয়ে করো তোমার পছন্দের নারীকে দুই তিন অথবা চার যদি সুবিচার করতে না পারো তাহলে একটা করো যদি সুবিচার করতে না পারো তাহলে একটা বিয়ে করো এই কথাটা শুধু কোরআনেই বলা হয়েছে অন্য কোনো ধর্মগ্রন্থে না আপনি পছন্দ মতো দুই তিন বা চারটা বিয়ে করতে পারেন কিন্তু যদি সুবিচার করতে না পারেন তাহলে একটা কোরআন বলছে সুরা নিসা অধ্যায় চার আয়াত একশো উনত্রিশ তোমার স্ত্রীদের প্রতি সমান বিচার করতে পারবে না তাদের সবার থেকে মুখ ফিরিয়ে নিও না তার মানে কঠিন অর্থাৎ চারটা বিয়ে করা ইসলামে আবশ্যিক বা ফরজ না অনেকেই মনে করে একাধিক বিয়ে করা ফরজ এটা ঐচ্ছিক করতে পারেন অনুমতি আছে সর্বোচ্চ চারটা কিন্তু যদি একাধিক বিয়ে করেন আর সমান বিচার করতে না পারেন সমস্যায় পড়ে যাবেন ইসলাম কেন মানুষকে একের অধিক বিয়ে করতে অনুমতি দিয়েছে আসুন আমরা এটা বিশ্লেষণ করে দেখি প্রাকৃতিকভাবেই ছেলে মেয়ে একই অনুপাতে জন্মগ্রহণ করে কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যে মেয়ে শিশুর বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাটা ছেলে শিশুর চেয়ে এই কারণে মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুর মৃত্যুর হার বেশি যে কোনো শিশু বিশেষজ্ঞই সাক্ষ্য দেবে এটা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ছেলে শিশুর তুলনায় মেয়ে শিশু বাঁচে বেশি তারা ছেলে শিশুর চেয়ে বেশি রোগ প্রতিরোধ করতে পারে তাই শিশুদের মধ্যেও ছেলের তুলনায় মেয়ের সংখ্যা বেশি থাকে বড় হতে থাকে আর ধূমপানের কারণে মাদকের কারণে অ্যালকোহল দুর্ঘটনার কারণে যুদ্ধের কারণে নারীর চেয়ে পুরুষ বেশি মারা যায় আর মানুষের গড় আয়ু পুরুষের তুলনায় নারীর বেশি আর বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি ভারতের মতো তৃতীয় বিশ্বের কিছু দেশ ব্যতীত এক্ষেত্রে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম এর প্রধান কারণ হচ্ছে মেয়ে শিশু হত্যা করা বিসিতে একটা অনুষ্ঠান করেছিলেন সাংবাদিক এমিলি বেকানান নাম ছিল অ্যাসাইনমেন্ট পর্বের নাম ছিল লেট হার ডাই তিনি বলেন যে প্রত্যেক দিন ইন্ডিয়াতে নারী ভ্রূণ চিহ্নিত করে তিন হাজারেরও বেশি ভ্রূণ হত্যা করা হচ্ছে এটাকে যদি তিনশো দিয়ে গুণ করেন প্রতি বছর এক মিলিয়নেরও বেশি নারী ভ্রূণ চিহ্নিত করে হত্যা করা হচ্ছে তামিলনাড়ুর সরকারি হাসপাতালের একটা রিপোর্ট অনুযায়ী নারী শিশুদের প্রতি পাঁচ জনে চারজনকে হত্যা করা হচ্ছে আমরা যদি নারী ভ্রূণ হত্যা বা নারী শিশু হত্যার মতো নিকৃষ্ট কাজটা বন্ধ করতে পারি এমনকি ভারতেও কয়েক দশকের মধ্যেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাবে শুধু নিউ ইয়র্কেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা এক মিলিয়নেরও বেশি যুক্তরাষ্ট্রে পুরুষের চেয়ে নারীর সংখ্যা সাত দশমিক আট মিলিয়নের বেশি শুধু ইউকেতে আপনাদের এই দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা চার মিলিয়নেরও বেশি শুধু জার্মানিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা পাঁচ মিলিয়ন বেশি শুধু রাশিয়াতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা নয় মিলিয়নেরও বেশি আর একমাত্র আল্লাহ ভালো জানেন পুরো বিশ্বে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কত বেশি ধরেন অমুসলিমদের সাথে আমি একমত হলাম একজন পুরুষ একজন নারীকে বিয়ে করবে আর আমার বোন আমেরিকাতে বাস করছে অথবা ব্রিটেনে বাস করছে ইউকেতে এবং বাজারের অবস্থা খুবই মন্দা অথবা ধরেন আপনি এখানে বাস করছেন আর বাজার যদি মন্দা থাকে আপনার বোন এখানে আছে আর বাজার মন্দা প্রত্যেক পুরুষ একজন করে স্ত্রী পেয়ে গেছে তারপরও এদেশে চার মিলিয়ন নারী থাকবে যারা জীবন সঙ্গী খুঁজে পাবে না এখন আমার বোনের জন্য উপায় থাকবে আলহামদুলিল্লাহ সে ভারতে বাস করছে এখানে বাস করছে না এটা শুধু একটা উদাহরণ দিচ্ছে যদি সে এখানে বাস করে ইউকেতে আর বাজার যদি মন্দা থাকে অথবা আপনার বোন এখানে আর বাজার মন্দা আর প্রত্যেক পুরুষ একজন স্ত্রী পেয়ে গেছে তখন তার জন্য যে উপায় থাকবে তা হচ্ছে হয় সে এমন পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে অথবা জনগণের সম্পত্তি জনগণের সম্পত্তি ভাই জাকির এমন কটু শব্দ আমি বলি এর চেয়ে ভালো শব্দ ব্যবহার আমি করতে পারি না এর চেয়ে ভালো শব্দ আমার জানা নেই মানুষ আমাকে বলে জনগণের সম্পত্তি বলতে কি বোঝান আমি বলি এটাই সবচেয়ে ভালো শব্দ যা আমি ব্যবহার করতে পারি এর চেয়ে ভালো শব্দ আমি ব্যবহার করতে পারি না الدنا حولي ظلام مبدر ظلمتي نورك آه نورك فجر طالع منه أبصرت সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন